সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে যারা আমরা জীবন গড়তে চাই কোরআনের মাধ্যমে যারা জীবনের পরিবর্তন করতে চাই তাদের জন্যই এই কোরআনের আলোচনা আসুন আল্লাহ তালা আমাদের এই আলোচনা করাকে আলোচনা শোনাকে সব যেন কবুল করেন আর আমরা যা শুনি তার উপরে যেন আমরা আমল করতে পারি মমিনদের একটা বৈশিষ্ট্য হলো মমিনরা যখনই কোনো আল্লাহর আয়াতকে শোনে তারা অন্ধ এবং বধির হয়ে বসে থাকে না সাথে সাথে তারা আমল করে ইমপ্লিমেন্ট করে মূল উদ্দেশ্য হলো মূল টার্গেট হলো আল্লাহ সুবাহান হুয়া তালা যেন আমাদেরকে আল্লাহর কোরআনের উপরে আমল করার তৌফিক দেন আমিন আমরা আলোচনা করছি সুরা নিসার ব্যাস নম্বর থার্টি সিক্স আল্লাহর তোমরা এবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না আর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আর ভালো ব্যবহার করো নিকট আত্মীয়দের সাথে ইয়েতিম এবং মিসকিনদের সাথে আর প্রতিবেশীদের মধ্যে যারা আত্মীয় স্বজন তাদের সাধারণ প্রতিবেশী যারা তাদের তোমাদের আশেপাশে যারা অবস্থান করে তাদের সাথে আর মেহমানদের সাথে আর তোমাদের দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ তালা যারা অহংকারী দাম্বিক তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আমার ভাইরা বোনেরা আমাদের আলোচনা শুরু হচ্ছে ওয়াবিদিল কোরবা আল্লাহ আমাদেরকে বলছেন দিল কোরবা কোরবা হলো করিব করিব মানে হলো ক্লোজ যারা আমাদের ক্লোজ যারা আমাদের কাছাকাছি যারা আমাদের আপন এখানে সাধারণত জাবিল কোরবা হলেন তারা যারা আপনার আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে বললেন যারা আমাদের আত্মীয় যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আল্লাহ রবুল্লা আলমিন করে দিয়েছেন তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে হবে তারা আমাদের এহসানের হকদার তারা আমাদের সৎ ব্যবহারের হকদার তারা আমাদের ভালো ব্যবহারের হকদার আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন আসাদ আল মিসকিন সদাকা ওয়াসদাকাত আলা জির রাহিম সদাকাতুন ওয়াসেলা একটা সুন্দর হাদিস অর্থ যারা জানেন না এখন জেনে ফেলবেন আল্লাহ কিন্তু যারা বুঝেছেন তারা বুঝতে পেরেছেন এটা খুবই সুন্দর একটা হাদিস আল্লাহ নবী বলেছেন আসদাকাত আলাল মিসকিন সদাকা যদি সাধারণ একজন মানুষ মিসকিন মানুষ গরিব মানুষ তাকে আপনি আল্লাহর রাস্তায় সদকা করলেন এক সব পেলেন সেটা কি শুধুমাত্র সদকা করার সব পাইলেন সব কিন্তু আপনার একটাই হলো তবে আপনি যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন গরিব মানুষকে দেন তাহলে সেখানে আপনি দুই সব পাবেন কেন দুই সব পাবেন আল্লাহ নবী বলছেন সদাকাতন ওয়াসেলা যেহেতু সে গরিব এ হিসেবে আপনি সৎকার সব এমনিই পাচ্ছেন আর এই গরিব মানুষ যেহেতু আপনার নিকট আত্মীয়র মধ্যে থেকে এই জন্য এটা সেলাই রেহেমি হয়ে গেল এটা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা হয়ে গেল আমার ভাইরা আমার বোনেরা এই যে আত্মীয়তার সম্পর্ক যেটা আমার বাবার মাধ্যমে যাদের সঙ্গে আমরা রিলেটেড আমার মায়ের মাধ্যমে যারা আমরা রিলেটেড আবার এটা হলো আপনার জাবিল আর হাম জাবিল কুরবার মধ্যে আবার মনে করেন শ্বশুর বাড়ির সম্পর্কে আপনি যাদের সঙ্গে রিলেটেড আপনার অন্যদের মাধ্যমে আপনি যাদের সঙ্গে রিলেটেড এর মধ্যে সব এসে যায় আল্লাহ তালা এই যে রক্তের সম্পর্কটা রাহিম বলা হয় ওইটাকে যে আপনার মায়ের গর্বের সঙ্গে এটা হলো রাহিম বলা হয় মায়ের গর্বকে এর সঙ্গে রিলেটেড হয়ে যারা আপনার সঙ্গে সম্পর্কিত হয়েছে সেটা আপনার ভাই হোক সেটা আপনার মামা হোক সেটা খালা হোক সেটা আপনার মামাতো ভাই হোক সেটা আপনার আরও যারাই হোক এটা হলো আপনার মানে জাবিল আরহাম রাহিমের সঙ্গে যে রিলেটেড আবার জাবিল কোরবা আপনার বাবার সঙ্গে রিলেটেড যারা আমরা আছি মনে করেন বাবার ভাই আছে চাচা আছে এরপরে আপনার ফুফু আছে আপনার ফুফাতো ভাই আছে ফুফাতো বোন আছে এরকম যারা আছে হ্যাঁ অনেক সময় আমাদের জন্য হয়তো এই ডিফিকাল্টিজ হয়ে যায় যে আমাদের সাহায্য করার মতো এনাফ অ্যাবিলিটি নাই হয়তো আত্মীয় স্বজনের মধ্যে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এখন আপনার অ্যাবিলিটি কম আপনি কি করবেন আপনার যতটুকুন অ্যাবিলিটি আছে আপনি ততটুকুন দেন আর তাদের সঙ্গে ভালো কথা বলেন যদি একদম কিছু দিতে নাও পারেন আপনিও গরিব স্টিল আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন তাদেরকে সুন্দর কথা বলেন সুন্দর কথা বললে আল্লাহ আপনার উপরে খুশি হবেন আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সহযোগিতার তৌফিক আপনাকে দিয়ে দেন আমার ভাইয়েরা হাদিসের মধ্যে এসেছে ফালাম্মা আল্লাহর রাহিম আল্লাহ সুবাহ হুয়া যখন আত্মীয়তার সম্পর্ক সেলাই রেহিমিটাকে যখন সৃষ্টি করলেন সে আল্লাহ রবুল্লা আলমিন তো আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ সুবাহ হুয়া তা কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে আল্লাহ সুবাহ বলেছেন উক্ত ফাকাতাব এরপরে কলম সব কিছু লিখেছে আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন এই আত্মীয়তার সম্পর্কটাকে আল্লাহ রবুল্লা আলমিন যখন সৃষ্টি করেছেন রাহিম আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে কি বলল আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে যে কি ফরিয়াদ তোমার আচ্ছা আমার ফরিয়াদ হলো আমাকে যদি কেউ ছিন্ন করে ফেলে আমার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে আমাকে যদি কেউ মেনটেন না করে আল্লাহ তাকে তুমি কি শাস্তি দিবে তখন আল্লাহ সুহান আল্লাহ জবাব দিলেন আত্মীয়তার সম্পর্ককে আসিলু মান ওসালা কি ও আকতাও মান কতা আকি আমা তার হৃদয় না তুমি কি এতে খুশি না আসিলু মান ওসালা কি আত্মীয়তার সম্পর্ককে যে ঠিক রাখবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখব আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে ফেলবে আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে ফেলবো তাতে কি তুমি খুশি না তখন বলল বালা ইয়া রব্বি হ্যাঁ আমার রব এতে আমরা খুশি আছি তাহলে দেখেন আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে ফেলবে আত্মীয়তার সম্পর্ককে যদি কেউ ঠিক রাখে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখেন আমরা আজকালকার জামানায় খুব কমপ্লিকেটেড এক জগতে বসবাস করি বিশেষ করে মানুষ যখন বিয়ে শাদী করে সংসার হয়ে যায় এরপরে আত্মীয় স্বজনের সঙ্গে আর কোনো রিলেশন তাদের থাকে না বরং অনেক ক্ষেত্রে এত বেশি শত্রুতা শুরু হয় এত বেশি মারামারি শুরু হয় এত বেশি কোন্দল শুরু হয় যে এটা কল্পনা করার মতো না বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক খুব ভালো কিন্তু মামাদের সঙ্গে সম্পর্ক ভালো না খালুদের সঙ্গে সম্পর্ক ভালো না চাষাদের সঙ্গে সম্পর্ক ভালো না এক ভাই আর এক ভাইয়ের চায়া দেখতে পারে না মারাইতে পারে না চাচাতো ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো না ফুফতো ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো না কারণ শয়তান এসে আমাদেরকে অসবসা দেয় হ্যাঁ এই কথা ঠিক যে মনে করেন জীবনে অনেক কিছু ঘটে অনেক স্বার্থের বিষয় থাকে কেউ আপনাকে ঠগাইছে কেউ আপনাকে মারছে কেউ আপনাকে হয়তো কোনোভাবে আপনার জিনিস জোর করে নিয়ে নিছে এগুলো সব হয় এগুলো হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিন তো এগুলো সব জানেন এগুলো জানেন দেখেই তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই কথা এত কিছু হবে এগুলো সব হবে কিন্তু তারপরেও তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবা তুমি ঠিক রাখবা যদি তারা সম্পর্ক ছিন্ন করে তাহলে এটা তাদের বিষয় এজন্য এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে যেন আমরা ঠিক রাখি আত্মীয়তার সম্পর্ক আমাদের বাবার দিক থেকে হতে পারে আমাদের মায়ের দিক থেকে হতে পারে আত্মীয়তার সম্পর্ক আমার শ্বশুর বাড়ির দিক থেকে হতে পারে আত্মীয়তার সম্পর্ক এরপরে একের পরে এক আসে আল আকরাবু ফাল আকরাব ইউরাজুরবিল কারাবা যে একজন একের পরে এক আপনি যার বেশি কাছে তার হক বেশি যে একটু দূরে তার হক কম এইভাবে যাকে যেরকম হক আল্লাহ তালা দিয়েছেন আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদেরকে সাহায্য করবেন যদি আপনার নিজের সামর্থ্য না থাকে আপনি তাদের সঙ্গে ভালো কথা বলবেন আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এটাই আপনার পক্ষ থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নামান্তর হয় এবং আমরা আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা আমাদের আপন আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া উচিত আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলা উচিত তারা অসুবিধায় পড়লে আমরা সাহায্য করা উচিত তারা কোনো ধরনের বিপদ আপদে পড়লে আমরা গিয়ে আগায় আসা উচিত এবং আমরা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি কিভাবে তাদের লাইফটাকে আমরা বেটার করতে পারি সেটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা এই সম্পর্কে আমরা কথা বলবো তবে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আপনারা টেলিভিশন স্ক্রিনের সামনেই থাকবেন ইনশাল্লাহ stay in front of television screen see you soon after the break আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা যা আল্লাহ সুবহানাহু ওয়া তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে bin doctor Hafez A B M bin Shahidullah Khan Abdur Razzak doctor Abu Bakar Mohammad Jahangir আলমের উপস্থাপনায় দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ welcome back after the break বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আলোচনা চলছে সুরাতুন্নেসা থেকে অবিদিল কোরবা আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যেন সম্পর্ক ঠিক রাখি সেলাই রেহেমিটাকে যেন আমরা ঠিক রাখি আমার চাচাদের সঙ্গে যেন আমি সম্পর্ক ভালো রাখি আমার মামাদের সঙ্গে যেন আমি সম্পর্ক ভালো রাখি আমি আমার খালাদের সঙ্গে সম্পর্ক যেন ভালো রাখি এরপরও আমার আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যেন আমার সম্পর্কটা সুন্দর থাকে আমি যদি ধনী হই আল্লাহ যদি আমাকে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দিয়ে থাকেন তাহলে তাদের মধ্যে যারা গরিব আছে তাদের মধ্যে যারা অসহায় আছে এদেরকে আমি সাধ্য অনুযায়ী সাহায্য করব সাহায্য করলে আমি দুইটা সব পাবো যদি সাধারণ গরিবকে আমি দেই তাহলে আমি এক সব পাবো গরিব মানুষকে দেওয়া আর যদি নিকটাত্মীয় গরিবকে আমি দেই তাহলে গরিবকে দেওয়ার সব যেমন পাবো সাথে সাথে সেলাই রেহিমি করার সব পাবো সেলাতুন মোসাদাকা আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আর এই আত্মীয়র সম্পর্কটা এত ইম্পর্টেন্ট এত জরুরি যে আল্লাহ সুবহান হুয়া তালা আপনি আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা না করেন ছিন্ন করে ফেলেন আত্মীয়তা সম্পর্কে গুরুত্ব না দেন আল্লাহ আপনাকে জান্নাতে পর্যন্ত প্রবেশ করাবেন না হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যারা আত্মীয়তার সম্পর্ককে কাট অফ করে ফেলে যারা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে ফেলে যারা আত্মীয়তার সম্পর্কে কোনোভাবেই রাখে না আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না কাজেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা আপনার জান্নাতের ঠিকানাকে ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলা আপনার জাহান্নামের ঠিকানাকে কিন্তু আপনি আপনার জন্য রেডি করে ফেললেন কাজেই আপনি ঠিক করেন সিদ্ধান্ত নেন যে আপনি ঠিকানা কি জাহান্নামে বানাবেন নাকি জান্নাতে বানাবেন যদি জান্নাতে আপনি ঠিকানা বানাতে চান তাহলে আত্মীয়তার সম্পর্ক আপনাকে ঠিক রাখতে হবে আর যদি চান যে জাহান নামে গিয়ে আপনার ঠিকানা হোক তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ককে আপনি হয়তো ছিন্ন করে ফেলতে পারেন কেটে ফেলতে পারেন কোনো আসে যায় না অনেকে প্রশ্ন করবেন যে আমি তো আত্মীয়তার সম্পর্ক রাখতে চাই কিন্তু ওরা তো রাখতে চায় না আমি যতই চেষ্টা করি তারা আমাকে কাট অফ করে আল্লাহ নবীর কাছে এসে এক সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ ওহম ইয়াক্তাউন্নানি আমি তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখি অথচ আমার আত্মীয় স্বজনরা তারা খালি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমি যত কাছে যাই ওরা তত দূরে যায় আমি যত ওদের সঙ্গে কানেক্টেড হতে চাই তারা আমাকে ডিসকানেক্ট করে দেয় আই ডু আমি এখন কি করব আল্লাহ নবী বললেন ফাইন কুন্তা কামা কুলথা যদি তোমার সিচুয়েশন এরকমই হয় যেরকম কথা তুমি বলেছ তাহলে কি হবে যে তুমি তাদের উপরে তুমি সাই নিক্ষেপ করতেছ আসলে আর মূলত আল্লাহ তালার পক্ষ থেকে এখন জহির তোমার জন্য একজন সাহায্যকারী ফেরেস্তা তোমার জন্য আল্লাহ করে দেন সুহান যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য চেষ্টা করে আর আত্মীয়রা সম্পর্ককে ছিন্ন করে আপনি ভালো কথা বলেন ওরা বকাবকি করে আপনি গিয়ে তাদের বাড়ি বেড়ান তাদের গিয়ে দেখা সাক্ষাৎ করেন তারা আপনাকে ওয়েলকাম করে না তারা সব সময় নেগেটিভ হ্যাঁ আমরা মানুষ হিসেবে আমাদের মনেও ক্ষোভ আসে রাগ আসে আমাদের মানুষ হিসেবে আমরা মাঝে মধ্যে অভিমানী হয়ে যাই যে ওই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নাই এই মামার সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নেই এই চাচার সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নেই এই ফুফুর সঙ্গে সম্পর্ক কোনো রেখে কোনো লাভ নেই কারণ ওরা খুব খারাপ ওরা এটা করছিল সেইটা করছিল আমাকে এটা করছিল আমার বউকে এটা করছিল আমার ছেলেকে এটা করছিল মেয়েকে করছিল এরকম যদি হয় তাহলে আল্লাহ তালা আপনাকে সাহায্য করার জন্য একজন ফেরিস্তা দিয়ে দিবেন যে তারা যখন দুর্ব্যবহার করে ফেরিস্তা আপনাকে হেল্প করবে আর ফেরেস্তার হেল্প যদি আপনি পেয়ে যান তাইলে তো আপনার আর কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা কিন্তু নেই দেখেন আপনি যখন মজলুম হন তখন আল্লাহ তালা আপনার পক্ষে হয়ে যান আপনি যখন জালেম হয়ে যান আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না তখন অসুবিধা হয়ে যায় কিন্তু ওই যে এক হাদিসের মধ্যে এভাবে এসেছে একজন মুশরিক একজন নন মুসলিম এসে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহকে গালাগালি করা শুরু করছে গালাগালি করা শুরু করলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের সামনে এই ঘটনা ঘটতেছিল আল্লাহ রসুল দেখতেছেন কি হচ্ছে এবং আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন আবু বকর আদি আল্লাহ তালহ ওনাকে গালাগালি করতেছে একজন কিন্তু উনি সবর করতেছেন উনি কিছুই বলতেছেন না তিনি হঠাৎ করে আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় তিনি দেখতে পেলেন যে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন আল্লাহ রসুলের হাসি দেখে আবু বকর একটু কনফিউজড হয়ে গেলেন যে ব্যাপার কি আমাকে একটা লোক বকে দুর্ব্যবহার করে আর আর নবী এটা দেখে হাসেন কারণটা কি বেশ কিছু সময় গেল ওই লোক বকাবকি করেই যাচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু মনে করলেন যে না আর চুপ থাকা যায় না সে যা বলেছে আমি কিছু সুন্দর করে জবাব দিই তো উনি জবাব দেওয়া শুরু করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু যখনই জবাব দেওয়া শুরু করলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাথে সাথে তার মুখটা বেজার হয়ে গেল মুখটা কালো হয়ে গেল এত সময় হাসি মুখ ছিল এত সময় স্মাইলিং ফেস ছিল এখন তার মুখটা কালো হয়ে গেল মুখটা বেজার হয়ে গেল আল্লাহ রসুলের মুখ এখন বেজার দেখে আবু বকর রাজি আল্লাহ তালহ আরও কনফিউজড হলেন এনিওয়ে ওই লোকটা বকাবকি করে চলে গেল আবু বকর আদুল্লাহ শেষের দিকে সে কিছু জবাবও দিয়েছেন কিন্তু আবু বকর রাজি আল্লাহ তালহ বুঝলেন না যে আল্লাহ নবীর এই চেঞ্জের কারণটা কি ওই মুশরিক লোকটা চলে যাওয়ার পরে তিনি নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ইয়া রসুল্লাহ আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না লোকটা যখন আমাকে বকা দিচ্ছিল তখন আপনি হাসতেছিলেন আমি জবাব দিচ্ছি না একদিক দিয়ে ওয়ান সাইডেড বকেই যাচ্ছে আর আপনি হাসতেছিলেন আপনি স্মাইলিং ফেস ছিল আপনার কিন্তু আমি যখনই ডিফেন্ড করা শুরু করলাম আমি যখন আত্মপক্ষ সমর্থন করা শুরু করলাম নিজে আমি নিজে জবাব দেওয়া শুরু করলাম কারণ লোকটা তো বেঠিক ছিল তখনই দেখলাম আপনার চেহারাটা কালো হয়ে গেল আমাকে একটু বলবেন মেহরবানি করে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন আবু বকর তুমি তো জানো না আমি আল্লাহ নবী হিসেবে আল্লাহ আমাকে দেখাইছেন যখন ওই লোকটা তোমাকে বকা দিচ্ছিল আর তুমি তার জবাব দিচ্ছিলে না আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন ফেরেস্তা তোমার পক্ষ হয়ে জবাব দিচ্ছিল আর ফেরেস্তা তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছিল তা তুমি বলো আবকর ফেরেস্তা কি ভালো জবাব দিতে পারবে নাকি তুমি ভালো পারবা ইয়া রসোল্লা ফেরেস্তা তো ভালো জবাব দিতে পারবে আমার চেয়ে হ্যাঁ এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম যে তোমার গুণাগুলো মাপ হয়ে যাচ্ছে তার ঘাড়ে চলে যাচ্ছে তোমার গুণাগুলো মাপ হয়ে সে গুণাগার হয়ে যাচ্ছে আর ফেরেস্তা তার জন্য বদ করতেছে তা ফেরেস্তা তোমার পক্ষ হয়ে তাকে বদোয়া করতেছে আমি তুমি যে এই সুযোগটা পাচ্ছ এই প্রিভিলেজটা যে তুমি পাইছো আবু বকর এতে আমি খুশি হব না কব আমার আবু বকরের জন্য আল্লাহ ফেরেস্তা নিয়োগ করে দিয়েছেন আমি এত খুশি হয়েছিলাম মনে মনে কিন্তু আনফর্চুনেটলি দুঃখজনক হলো সত্য আবু বকর যখনই তুমি কথা বলা শুরু করলে জবাব দেওয়া শুরু করলে সাথে সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরেস্তাকে উইড্র করে নিয়ে গেলেন ফেরেস্তা আর নাই আর তুমি যেভাবে জবাব দিতেছিলে লোকটাকে তার থেকে অনেক ভালোভাবে ফেরেস্তা জবাব দিচ্ছিল আর এখন তোমার গোনাগুলো আর তার ঘাড়ে যাচ্ছে না তো তোমার ক্ষতি হয়ে গেল আবু বকর তোমার ক্ষতি দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে আর আবু বকরের যখন লাভ হইতেছিল আবু বকরের যখন প্রফিট হচ্ছিল আবু বকরের যখন বেনিফিট হচ্ছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম আবু বকর রাদি আল্লাহ রসুল্লাহ আমি এক্সট্রিমলি সরি আমি তো বুঝতে পারি নাই আসলে আমার তো এটা জবাব দেওয়া ঠিক হয় নাই আমি যদি জবাব না দিতাম তাহলে এই ফেরেশতা আরও লম্বা সময় আমার জন্য হয়ে থাকত এজন্য দেখেন আমরা তো আল্লাহর ফেরেশতাদেরকে দেখি না আপনার কোনো আত্মীয় স্বজন যখনই আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে আর আপনি যদি তার সবর করেন তার জবাব না দেন সে এক হাত দেখাইছে আপনি আর এক হাত না দেখান তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন জহির সাহায্যকারী ফেরেস্তা আপনার জন্য থাকবে এবং ফেরেস্তা আপনাকে প্রোটেকশন দিবে ফেরেস্তা আপনাকে ভালোবাসবে ফ্রেস্তা আপনার জন্য দোয়া করবে আর ফ্রেস্তা যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার জন্য বদ করবে কাজেই আমার ভাইয়েরা আমার বোনেরা এটা হলো আমাদের কাজ আমরা নিকট আত্মীয়তার সম্পর্ক অবশ্যই বজায় রাখব এটা তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করুক অথবা খারাপ ব্যবহার করুক আল্লাহ নবী এজন্য হাদিসের মধ্যে বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি যে সমান সমান করে এই ব্যক্তি মূলত আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না মুকাফি মানে কি আত্মীয়রা আপনার সঙ্গে সম্পর্ক ভালো রাখে এই জন্য আপনিও ভালো রাখেন এইটা আল্লাহ রসুল বলছেন না এইটা কোনো সম্পর্ক রাখা হলো না ইন্নামাল ওয়াসেলু মান ইয়াসেলু ইদা কুতে বরং ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে যখন সম্পর্ককে তার সাথে ছিন্ন করা হয় সে এটাকে জোড়া লাগায় কাজে আমরা সবাই সবসময় চেষ্টা করবো আত্মীয়দের মধ্যে স্বার্থ নিয়ে সুবিধা অসুবিধা নিয়ে জায়গা জমিন নিয়ে টাকা পয়সা নিয়ে আত্মীয়তার সম্পর্ক নিয়ে লেনদেন নিয়ে বিভিন্ন রকমের অসুবিধা সুবিধা হয় কথাবার্তা হয় ডিসপিউট হয় আমরা ঝগড়াঝাটি হয় রাগ গোসা হয় এগুলো হবে এগুলোকে সব কিছুর উপরে উঠে স্টিল আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা আমাদের রাখতে হবে সেলাই রেহেমি আমাদের রাখতে হবে কারণ এটা আমাদের জান্নাত এবং জাহান্নামের ঠিকানাকে নির্ধারণ করে আমার ভাইরা আমার বোনেরা দর্শক মণ্ডলী আসুন আমরা আত্মীয়তার সম্পর্ক যেটা আল্লাহ রবুল্লা আলমিন ঠিক রাখার জন্য বলেছেন এটাকে আমরা ঠিক রাখার চেষ্টা করি আল্লাহ সুহান হুয়া তালা যেন তৌফিক দেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুক্রিয়া আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته أشهد أن لا মুসলিমদের যে অবস্থা সমস্যা বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি রয়েছে ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া কিভাবে এই সমস্যাগুলো উত্তরণ করে তারা ভালো সমাজে পরিণত হতে পারে রাসুসাল্লাহাম কিন্তু আমাদেরকে দেখে দিয়ে গিয়েছে তিনি সন্দেহ দূর করতে একটা সমস্যা সংকুল সমাজকে কিভাবে শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর ইলাহি শরিয়ার সকল আইন কানুন বিধান মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে মন্দকে জয়লাভ করতে সবার প্রতি আমাদের আহ্বান একটাই থাকবে সেটা বুঝেন সারিয়াতের আলোকে জীবনের বহু সমস্যার সমাধান কতিপয় দিনী মাসাই প্রতি সোমবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন